চুয়াল্লিশ বছর পেরোলো আমার স্বাধীনতার প্রশ্ন তবু ভাঙল কি বাঁধ অধীনতার জাগল কি ভিত স্বদেশ ভূমে মানবতার জবাব মেলে না অসীম এ মুখ নিরবতার দুয়ারে দুয়ারে করাঘাত করে স্বাধীনতা তুমি কই কান শুনি এখনো বাইরে সাপদের হইচই তবুও তোমার অপেক্ষাতে প্রতীক্ষা করে রই রই আসবে বলেছ এত তাড়াতাড়ি আশা ভাঙবার নই যখন তুমি এলে গৃহে স্বাধীনতা উষার আলোক মেলে কালো রাত্রির নিকাব সরিয়ে দৃপ্ত কদম ফেলে ভাবিল বাঙালি ভাগ্যটিকা তার উঠিল বুঝিবা জ্বলে বুঝল না কেউ অনাগত কাল বিপন্ন নিয়তি তলে স্বাধীনতা তুমি দিলে আমার স্বজন হারানো শোক কেঁদে কেঁদে সাদা ছানি পড়ে যাওয়া দুঃখিনী মায়ের চোখ অস্থির অশান্ত সংকটে নীলে শান্ত নিভৃত লোক বন্ধুর বেশে রক্তলিপসু তীব্র ধারালো নোখ কেন তুমি বলো আজ স্বাধীনতা আমাদের রাজপথে হিংস্র হায়েনা ডেকে ওঠে রোজ উদ্ধত একসাথে কেন মুক্ত হয়েও আমার মায়ের নাকের নোলক নথে দুঃখী কান্নার নোনা জল যায় নিষ্ঠুরভাবে গেথে জবাব পাই না স্বাধীন স্বদেশ মোর প্রিয়তম বোন আঁচল হারানোর ভয়ে কেন খোঁজে গুপ্ত আড়াল কোন কেন সে পায় না এ মাটির বুকে মমতার পরশন ওড়না আঁচলে কেন খুঁজে ফেরে মৃত্যু সারাক্ষণ কেন বাংলার শ্যামলিমা বুকে কৃষক ভাইটি মোর হাজারো আঘাতে খুলতে পারে না রুদ্ধ ভাগ্য তোর কেন সে পেয়েও কর্ষিত জমি সোনামাখা নবভোর ঘৃণ সুদ আর মহাজন রোষে চোখে দেখে কালো গোর আমার দেশের কুলি মজুরের ঘামের দামটা কেন শুকনোর আগে মেটানো হয় না গরিমসি প্রহসনও কেন নেপথ্যে চলে তাদেরকে নিয়ে ছক চালাচালি হেন মানুষ যেন ওরা না মাথাওয়ালাদের দাবার গুটি বা যেন ঝুট স্বাধীনতা আজও কি মিলেছে গণমানুষের দাবি স্বার্থের টানে দরাজ গলায় ঝুলে গেছে তালা চাবি জনতার চাওয়া আর কত রুখে প্রভুদের ঢেকি খাবি কোটি মানুষের প্রাণের স্বরটা আর কত লুকিয়ে যাবি এই তো আমার সোনার বাংলা এই তো প্রাণের দেশ রুধির ধারায় প্রিয় স্বাধীনতা গর্ব অনিশ্বেষ এই যে লুটিয়ে দেশের আচল মায়ের নোংরা কেশ ষোলো কোটি প্রাণে গুমরে হাঁপায় দুঃখিনী বাংলাদেশ